यत्पादपल्लवविनुधाय कुम्भे दण्डे प्रणामसमये सगनाधिरायः विघ्नानविहन्तमलमस्य जगत्त्रयस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে গেছে জগৎ জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে গেছেন তারা বাস্তব সত্য বস্তু থেকে এতটাই দূরে চলে গেছেন যে তাদের কাছে অকৈত্যব পরম সত্যের আলোচনা করতে গেলে তারা ভীত হয়ে পড়েন তারা চিন্তিত হয়ে পড়েন অপ্রাকৃত জগতের সত্য কথা তারা শুনতে চান না বাস্তবিক পক্ষে যে শ্লোক দিয়ে শুরু করা হলো সেটা এখানেই এই পরিস্থিতিতেই বলা উচিত আলোচনা করা উচিত যে নৃসিংহদেবের চরণ কমল ভগবানের চরণ কমল মস্তকে ধারণ করে গণপতি দেবতা বিঘ্ন বিনাশনকারী হিসাবে নাম পেয়েছেন সেই গোবিন্দ ভগবানকে আমরা বন্দনা করি গণপতি দেবতার আরাধনা এখানে আপনারা করে থাকেন কারণ আপনারা অর্থনৈতিক উন্নতির জন্য সচেষ্ট বাস্তবিক পক্ষে গণপতি দেবতার কথা বলতে গিয়ে প্রভুপাত জানিয়েছেন যারা আধ্যাত্মিক বিচার সম্পন্ন অর্থাৎ দ্বারা ইন্দ্রিয়কে সম্বল করে বুদ্ধি মন এই যত ইন্দ্রিয় আছে এগুলোকে সম্বল করে যারা জড়জগতের জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করেন প্রত্যেক ব্যাপারকে মেপে নিতে চান বুঝে নিতে চান প্রত্যেক ব্যাপারকে যারা বুঝে নিতে চান নিজের ইন্দ্রিয়র দ্বারা বুদ্ধির দ্বারা বিচার করে তারা সর্বদাই বঞ্চিত হন বিগত দু একদিনে এইসব আলোচনা হয়েছে বাস্তব সত্য কথা শ্রবণের জন্য লোক নাই বাস্তব সত্য শ্রবণ করে নিজের জীবনে ধারণ করবেন সেরকম ধরনের ব্যক্তি অত্যন্ত দুর্লভ জগতে বিঘ্ন বিনাশনকারী নৃসিংহদেবের আপনারা অর্চন করছেন করে অর্থনৈতিক সুবিধের রাস্তা করে নিচ্ছেন এখানে বলা হচ্ছে গণপতি দেবতার যে সুর আছে গণপতি দেবতার যে সুর আছে সেইটাকে বলা হয় আধ্যাত্মিকতার প্রতীক অর্থাৎ আমরা যে ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি গণপতি দেবতা গণাধিপ তার প্রতীক অনেকেরই একটা চিন্তা আসে যে এত বড় গণপতি দেবতা তাকে এত ছোট এত বড় গণপতি দেবতা তাকে এই ক্ষুদ্র ইঁদুর কি করে তাকে বহন করেন কি করে সম্ভব হয় এ ধরনের চিন্তা আসে কিন্তু তারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন গণপতি দেবতা গণশক্তির প্রতীক আর যত ক্ষুদ্র জনসাধারণ আছে তারা সমাজের যত উচ্চ ব্যক্তি আছেন তাদেরকে বহন করেন ভালো করে খেয়াল করলে এটা দেখা যাবে সমাজে যারা অত্যন্ত সমাজে যারা অত্যন্ত ছোট শ্রেণী তারা দেখবেন উচ্চ শ্রেণীকে বহন করে থাকেন গণপতি দেবতার এই যে মূর্তি সেটা এটি প্রমাণ করছে ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে আমরা কালকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কিছু মহিমা আলোচনা অনেক কিছু বলতে চাই কিন্তু বলবার সুযোগ আপনারা দিতে পারেন না অনেক কিছু বলতে চাই স্ফূর্তি হয় কিন্তু এই পরিস্থিতি হয় না ভাগবতের মহিমা আলোচনা প্রসঙ্গে কালকে আমরা বলেছিলাম ভাগবতের পদ্মপুরাণের মহিমা আছে আর স্কন্দপুরাণের মহিমা আছে দুটো মহিমার কথা বাজারে এমনি আমাদের ভক্ত সমাজে প্রচলিত বাস্তবিক পক্ষে পদ্মপুরাণের মহিমা বেশি প্রচলন আছে সমস্ত পাঠক যারা বাস্তবিক হরিকথা শ্রবণ করেন তারা এই মহিমা কীর্তন মুখে তারপর ভাগবত কথা কীর্তন করেন আর স্কন্দপুরাণের মহিমার প্রচলন কম আছে স্কন্দপুরাণের মহিমা সকলে জানেন না আলোচনা প্রসঙ্গে সব জায়গায় এই আলোচনাটা হওয়া দরকার স্কন্দপুরাণের যে ভাগবত মহিমা এটা বিস্তর একটা আনন্দময় অধ্যায় এটাকে বিস্তৃত রূপে আলোচনা করা উচিত এটার প্রচার হওয়া দরকার অধিক পরিমাণে সেই কারণে সেই চিন্তা করে স্কন্দপুরাণের এই আলোচনাটা শুরু করেছিলাম যারা আপনারা ধারাবাহিকভাবে শুনছেন না তারা কিছুই বুঝতে পারবেন না কিছুক্ষণ বসে চলে যাবেন এগুলো কিছু বুঝতে পারবেন না যারা রসিক ব্যক্তি যারা শ্রবণ করছেন ধারাবাহিকভাবে তারা উপলব্ধি করতে পারবেন সেখানে বলা হয়েছিল কালকে বেশ কিছু তার একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার সামান্য একটু কালকে বলা হয়েছিল যে পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাভ এদের পরিচয় হল পরীক্ষিত মহারাজ হলেন পাণ্ডব বংশের শেষ বংশধর রয়েছেন তিনি আর এই পরীক্ষিত মহারাজ হলেন যুধিষ্ঠির মহারাজের পৌত্র আর বজ্রনাভ মহারাজ হলেন তিনি কৃষ্ণের প্রপৌত্র এদের দুজনকে যখন শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্ধান করেন তখন এদের দুজনকে ছিল যুধিষ্ঠির মহারাজ দুই জায়গায় রাজা রূপে অভিষেক করে চলে যান তিনি বিদায় নেন পরীক্ষিত মহারাজকে হস্তিনাপুরে বা ইন্দুপ্রস্থে একই কথা দুটোই একই রাজা আর মথুরা প্রদেশে অভিষেক করেছিলেন বজ্রনাভ জিকে মহারাজকে যুধিষ্ঠির মহারাজ চলে যাওয়ার পর পরীক্ষিত মহারাজ একদা বজ্রনাভজির সঙ্গে দেখা করতে আসেন এইসব কথা আমি কালকে আলোচনা করেছি পরস্পর কথোপকথনের মাধ্যমে এটা প্রকাশ করেছিলেন বজ্রনাবজি যে এখানে মথুরাতে তো অধিপতি করেছে অত্যন্ত আনন্দের ব্যাপার মথুরা আনন্দময় ধাম কিন্তু এখানে প্রজা নাই প্রজারা সব কোথায় গেল এই প্রজারা কোথায় গেল তার আলোচনা কালকে হয়েছিল সান্ডিল্য ঋষি আমাদের গোপেশ্বর মহাদেবের সম্মুখে পর্ণ কুটিরে তিনি ভজন করেন তাকে চোখে দেখা যায় না তাকে আহ্বান করার ফলেতে তিনি পর্ণ কুটির থেকে প্রকাশ হলেন এবং পূজারা কোথায় গেল এবং বজ্রনাভের কি কর্তব্য ইত্যাদি সম্বন্ধে অনেক কথা বলেছিলেন তিনি উপদেশ করেছিলেন মথুরার মতো আনন্দময় ধাম আর জগতে হয় না বিরল এই ধামে ভগবানের নিত্য বিলাস হয়ে থাকে কিন্তু বাহ্য দৃষ্টিতে দেখা যায় না তুমি এই ব্রজমণ্ডলের সমগ্র ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে ভগবান যেখানে যেখানে যেসব অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন সেই সেই লীলাবিলাসের স্থানগুলোকে উদ্ধার করো কারণ যুগে যুগে ভগবানের অন্তর্ধানের পর সমস্ত স্থান লীলাস্থান লুপ্ত হয় মহাজনগণ চলে যান জড়জগতের লোক খালি জড় বিষয় নিয়ে জীবনযাপন করেন তাদের মধ্যে ইচ্ছা জাগে না কি করে আমরা এই জড়বন্ধন থেকে অপ্রাকৃত জগতে যাব এই জগতে যা কিছু আমার আছে কোনো কিছুই আমার পারমানেন্ট নয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আমার বাড়ি যা কিছু আছে আমার প্রপার্টি এই জগতের কোনো কিছুই আমার নিত্য নয় কিন্তু তথাপি এই বস্তুগুলোর প্রতি আমার বেশি আগ্রহ মৃত্যুর সময় কোনো কিছুই আমার সঙ্গে যাবে না এটা অনেকেই মুখস্থ বলে থাকেন কিন্তু কোনো ব্যক্তির ডাইরেক্ট রিয়েলাইজেশন হৃদয়েতে বাস্তব অনুভব এতে আসে না মৃত্যু নামক বিষয়টাকে কেউ অনুভবের মধ্যে আনতে পারেন অনেকেই জানে সবাইকে রাস্তায় জিজ্ঞাসা করুন যারা বাজারে যাচ্ছে আপনারা কি মরবেন বলে হ্যাঁ আমরা মরে যাব কিন্তু ওরা যে কথাটা বলছেন আমরা মরে যাব এই কথাটা আদৌ তাদের প্রত্যক্ষ অনুভবের বিষয় নয় মৃত্যু নামক বিষয়টাকে কেউ হৃদয়তে অনুভব করতে পারে না যে মুহূর্তে মৃত্যু নামক বিষয়টাকে হৃদয়তে অনুভব করতে পারবে সমস্ত রকমের চালাকি সমস্ত রকমের বদমাইশি সমস্ত ঘুচে যাবে যদি জানতে পারে আর এক ঘন্টা পাঁচ মিনিট পরে তোমার মৃত্যু হবে তখন সারা কোনো কিছু চাইবে না সমস্ত সময় এসে খালি ভগবানকে ডাকবে ভগবান আমাকে নিয়ে আমাকে বাঁচাও কিন্তু দুঃখের ব্যাপার প্রথম কথা হলো তাদের বাস্তবিক সাধুসঙ্গ হয় না তাদের আগ্রহও নাই আর যদিও কোনো মতে সাধুসঙ্গ হবার একটা ব্যবস্থা হলো তারা সাধুকে চিনতে পারে না আর সেই কথা গ্রহণ করে না যার জন্য তারা চিরকালই বঞ্চিত হয়ে যায় হরিকথাটা কোনো একটা নাটক নয় হরিকথার একটা অভিনয় চারিদিকে একটা ব্যবস্থা হোক লোকে আমাদের প্রশংসা করবে এরাও হরিকথা শোনে কিন্তু বাস্তবিক হরিকথা শোনার যোগ্যতা সবার হয় না হরিকথা শোনার যোগ্যতা লাভ করবার জন্য কি কি করতে হয় সেগুলো বিগত কদিনে আলোচনা করা হয়েছে কিছু কিছু আমাদের একটা কথা আছে চোরায় না শোনে ধর্মের কাহিনী চোরায় না শোনে ধর্মের কাহিনী কেউ কেউ প্রতিজ্ঞা করে রেখেছেন ভগবানের কথা যেন আমার কানে না আসে তাহলে আমার সংসারে অসুবিধা হবে কোনো কোনো জায়গায় বাধা পর্যন্ত দেয়া হরিকথা শুনতে যাবে না হরিকথা শুনলে আমার সংসারের বাধা আসবে কথাটা ঠিক হরিকথা শোনা মানে হলো সংসার ধর্মের যে পরিপুষ্টি সেটা তারা আর সেরকম অনুভব করতে পারবেন না তখন অনুভব করবে ভগবানকে বড় আশ্চর্য কথা কেউ কেউ প্রতিজ্ঞা করে রেখেছেন যে আমার কানে যেন ভগবানের কথা কখনোই না আসে যদি একটু কানে আসে তাহলে কানটাকে বন্ধ করে রাখবে এরকম ধরনের বিচার একটা বিরাট চোর ছিল সেই চোরের বংশ পরম্পরায় তাদের চুরি হচ্ছে ধর্ম আর কোনো কাজ নেই তাদের চুরিটাই তাদের পেশা বংশ পরম্পরায় পেশা সেই চোরেদের পিতা সে মৃত্যুসজ্জায় পড়ে রয়েছে অনেকগুলো ছেলে পেলে সবাই চোরের চুরিবিদ্যা শিখেছে ভালো করে বাবা যখন চলে যাচ্ছেন তখন তাদেরকে সবাই কাছে ডেকেছেন ডেকে যাওয়ার সময় কিছু উপদেশ দিয়ে যাচ্ছেন যে দেখো আমাদের হচ্ছে চুরিবিদ্যা চুরির দ্বারা আমরা জীবনযাপন করি আমাদের বংশ পরম্পরায় চুরি বিদ্যা আমাদের এই চুরিবিদ্যায় কিছু কিছু উপদেশ আছে সেগুলো সব শিখিয়ে দিয়ে গেলেন আর একটা কথা সাবধান করলেন যে কেউ যেন ভুলেও হরিকথা তোমরা ভগবানের কথা শুনবে না সাধুর কাছে একদম যাবে না তাহলে আমাদের এই বিদ্যা কাজে লাগবে না বিপদ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেক ছেলে ছেলেপেলেকে যাওয়ার আগে তিনি এই উপদেশ করে গেলেন নাতি পুতি ছেলেপেলে যারা ছিল তাদেরকে উপদেশ করে গেলেন ভুলেও যেন সাধুর কাছে যাবে না গেলে মুশকিল সংসার আর ভাল লাগবে না ওই জন্য আমাদের কীর্তনও তো সুন্দর সুন্দর কীর্তন আছে যে বন্ধুর সঙ্গে থাকি যদি রঙ্গ পরিহাস যেও নাকো যেও নাকো ইত্যাদি কীর্তন আছে মথুরায় কেশিতীর্থের ঘাটেরও সাকাশ যদি তোমার সংসারের প্রতি তোমার মানে আসক্তি থাকে তাহলে ভুলেও কেশিঘাটের দিকে যেও না যদি কৃষ্ণকে দেখে ফেলো সাধুসঙ্গ হয়ে যায় সংসার ভালো লাগবে না নিজের মঙ্গলটাকে অনুভব করবার মতো বুদ্ধিও মানুষের নাই বড় আশ্চর্য ব্যাপার সেই চোরের ফ্যামিলিতে তারা এই উপদেশ গ্রহণ করে তারা বললেন পিতা বলে গেছেন অতএব আমরা সাধুসঙ্গ করব না আর হরিকতা শোভন করব না সেই চোরের যারা ভাই আছেন তাদের মধ্যে একজন রাত্রির মানে রাত্রির বেলা চুরি করতে গেছেন রাত্রির ওই সন্ধে বেশি রাত্রির নয় সেই সময়তে চুরি করে তিনি ফিরছেন খুব সাবধানে ফেরার সময় দূরে দেখছেন হরিকথা হচ্ছে কোন জায়গায় কীর্তন হরিকথা হচ্ছে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল বাবা বলেছিলেন যাওয়ার যাওয়ার সময় খবরদার ভুলেও যেন হরিকথা শুনবে না সে সঙ্গে সঙ্গে ওই গামছা দিয়ে সমস্ত চুরির বস্তুগুলো গলায় লটকে দুটো কান জোর করে আঙুল দিয়ে একেবারে চেপে ধরলো যেন কোনো রকমভাবে হরিকথা কানে না আসে এই করে সে রাস্তা চলতে আরম্ভ করলো কোনো মতে পালাতে থাকলো কিন্তু ভগবানের ইচ্ছা তার হরিকথা কানে যাক সেই জন্য কি হলো ওই অন্ধকার রাতে যেতে যেতে সে হঠাৎ পালাতে পালাতে যাচ্ছে কানেতে আঙুল দিয়ে যাচ্ছে যে কত কাথা কানে না আসে কোনোরকম হরিকথা কানে না আসে কিন্তু হঠাৎ তার পাটা কাঁটা গাছেতে পড়ে গেল কাঁটা গাছেতে পড়ার পরে সঙ্গে সঙ্গে মা গো বলে কানটা খুলে গেল স্বাভাবিক হাতটা পায়ের দিকে চলে গেল বাঁচাবার জন্য ওইটুকু সময়ের জন্য যে কাঁটা বার করার সময় তার যে যন্ত্রণা হচ্ছে সেই সময় ভগবানের কিছু কথা তার কানে চলে গেল ওই কাঁটাটা যতক্ষণ বার করছে মাইকে হরিকথাটা শুনতে ওই কথা যখন সাধুর কিছু কথা কানে চলে এলো আশ্চর্য কথা হরিকথার এতই প্রভাব ওই যে কাঁটাটা বার করবে বলে তার হাতটা ছেড়ে দিয়েছে ওই সময়ের মধ্যে যতটুকু হরিকথা তার কানে এসছিল তাতে তার চুরিবৃত্তি চিরকালের মতো চলে গেল এবং সে সাধুসঙ্গ করে কৃতকৃতার্থ হয়েছিল ভগবানের রাস্তায় যেতে আরম্ভ করেছিল ওই জন্য বলে আমাদের কথায় চোরায় নাশনে ধর্মের কাহিনী কিন্তু ভগবান যদি প্রসন্ন হন তাহলে কিভাবে তাকে অপ্রাকৃত জগতের কথা শুনিয়ে দেবেন তা ঠিক নেই আমাদের এখানে কালকের বিস্তৃত প্রসঙ্গ মনও লাগছে না এখানে সেরাম আলোচনা করতে যাই হোক বিস্তৃত প্রসঙ্গ কালকে মোটামুটি আলোচনা করা হয়েছে এখানে ওই সান্ডিল্য ঋষি বজ্রনাভজিকে উপদেশ করলেন তুমি বৃন্দাবনের এই যে সমগ্র ব্রজমণ্ডলের সমস্ত তীর্থস্থানকে উদ্ধার করো এবং সমস্ত জায়গার নামকরণ দাও কোথায় ভগবান কি লীলা করেছিলেন যার জন্য অদ্যাপি আমরা যখন বৃন্দাবনের বিভিন্ন জায়গায় যাই সেই নামগুলো আমাদের মুখস্থ যদি কেউ জিজ্ঞাসা করে মহারাজ এই গ্রামের নাম আনোর হলো কেন আনোর আনোর গাঁও হলো কেন আমাদের জানা আছে আমরা সঙ্গে সঙ্গে বলে দিই এখানে গোবর্ধনের পূজা হয়েছিল নন্দ বাবা এবং ব্রজবাসীগণ সমস্ত মিলে সম্মিলিতভাবে গোবর্ধনের পূজা করেছিলেন পূজা করার সময় গোবর্ধন মহারাজ তার মূর্তি ধারণ করে প্রকট হয়েছিলেন ব্রজবাসীরা যা ভোজন করতে দিয়েছিলেন সমস্ত ভোজন করেছে ব্রজবাসীরা দেখছে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে কৃষ্ণ আমাদের ছেলে আবার ওই গোবর্ধনের মধ্যে কৃষ্ণের মুখটা দেখতে পাচ্ছি বলে ওটা আবার ওটা আবার কি আমাদের লালার মতো মূর্তি আমাদের কৃষ্ণের মতো মুখ দেখতে পাচ্ছি ব্যাপারটা কি বুঝতে পারছে না কৃষ্ণই হচ্ছে সেই ভগবান ভালোবাসা ওইখানে শ্রীকৃষ্ণ গোবর্ধনেতে সমস্ত কিছু গোবর্ধন গোবর্ধন কৃষ্ণেরই স্বরূপ সেখানে সমস্ত ভোজন গ্রহণ করছেন এবং সেখানে গিরিরাজ মহারাজ বলছেন আরও কিছু যা আছে তোমাদের সব আনো আনো অর অর আনো এই করতে করতে নামটা ব্রজবাসীদের আনোর হয়ে গেছে আনো অর আরও কিছু আনো এই বলতে বলতে গ্রামটার নাম আনোর হয়ে গেছে কেউ কেউ বলছেন যে বেহেজগাঁও নাম কেন হলো বেহেজ যারা চুরাশি গোষ জঙ্গল ভ্রমণ করেন যারা রসিক ব্যক্তি তারা ছাড়া বাইরের লোকের উত্তর দিতে পারেন না বেহেজগাঁও হয়েছিল এই কারণে যখন ইন্দ্র যখন ইন্দ্র পূজা বন্ধ হয়েছিল তখন ইন্দ্র অত্যন্ত রেগে গেছিলেন যে আমাকে বাদ দিয়ে এই এই ব্রজবাসী পূজা করছে গোবর্ধনের আমি তাদেরকে ধ্বংস করে দেব এরকমভাবে রেগে স্বর্গ থেকে যখন এসে যে স্থানেতে তিনি ল্যান্ড করেছিলেন নেবেছিলেন যেমন প্লেন নাবে একটা জায়গায় হেলিকপ্টার প্লেন তো নাবে ওপর থেকে এসে সেখানে ইন্দ্র এসে সেই জায়গায় নেবেছিলেন ল্যান্ড ল্যান্ড করেছিলেন সেই জন্য সেই জায়গাটা ব্যাহেজ মানে বজ্র হাতে নিয়ে বজ্র দিয়ে বজ্র মেরে এই ব্রজবাসীদেরকে ধ্বংস করে দেবো এই জন্য বজ্র হাতে নিয়ে নেবেছিলেন ওই জায়গায় রেগে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই জায়গায় ল্যান্ড করেছিলেন সেই জায়গা সেই জন্য সেই জায়গাটার নাম হয়েছে সেই জায়গাটার নাম হয়ে গেছে বেহেজগাঁও দানঘাটি এই জন্য নাম হয়েছে সেখানে রাধারানী এবং অন্যান্য গোপী গোপিকাগণ তারা কি করতেন দই আদি দুধ আদি দই সমস্ত মাখন মথুরাতে দেওয়ার জন্য সেইখান দিয়ে যেতেন এটাও একটা লীলা সেই সময়তে কৃষ্ণ তাদেরকে ওইখানে আটকাতেন ডেকে বলতেন এখান দিয়ে যেতে গেলে ট্যাক্স দিতে হবে দান দিতে হবে দান না দিলে দিদি যাওয়া যাবে না এইখানে অত্যন্ত রসিক শেখর ভগবানের অপূর্ব লীলা হয়েছিল এটা সাধারণ মানুষের বোঝার বিষয় নয় যারা রসিক ব্যক্তি তারা জানবেন যারা বাস্তবিক ভজন করেন সেই জন্য সেই জায়গাটা দান দান নিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গার নাম হচ্ছে ঘাটি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা গ্রামের কোথায় কোন লীলা হয়েছিল বিভিন্ন পুরাণেতে আছে সেগুলো অন্বেষণ করে করে নারদজি মহারাজ আদি সমস্ত সবার উপদেশ নিয়ে সমস্ত গ্রামের নামকরণ করেছিলেন হরিদেবজি মহারাজ যেটা যেটা নাথদ্বারে গোপাল আছেন যিনি থাকতেন জ্যোতিপুরাতে আমাদের গোবর্ধনে থাকতেন বৃন্দাবনে তিনি ছিলেন তাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে তাহলে নাথ শ্রীনাথ গোপাল বলদাওজি মহারাজ যিনি বড়দাওজিতে আছেন বলদাওজি মহারাজ এইভাবে এই সব বিগ্রহগণকে প্রতিষ্ঠা করেছিলেন বজ্রনাভ বজ্রনাভ এই সমস্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রজমণ্ডলের সমস্ত তীর্থস্থানকে বিভিন্ন নামকরণ করে সেটাকে ঔজ্জ্বল্য বিধান করে তাদেরকে সমস্ত জগৎবাসীকে জানিয়েছিলেন ভগবান কোন কোন জায়গায় কোন লীলা করেছিলেন বর্ষনা থেকে এবং নন্দগ্রাম বর্ষনা থেকে প্রায় আট দশ কিলোমিটার আট কিলোমিটার হবে না আট কিলোমিটারের মতো ডিফারেন্স সাত আট কিলোমিটার এবং নন্দগ্রাম এখানে বর্ষানা এখানে সেইটা এরকমভাবে কোনাকুনি গেলে পরে একটা জায়গা আছে সেই জায়গাকার নাম হলো কনুই গাঁও কনুই সেই জায়গায় গোপাল যখন ছোট ছিলেন সেই সেই সময় যশোদা মা কৃষ্ণের কান ফুটো করেছিলেন ওখানে একজনকে দিয়ে কৃষ্ণের কানকে ফুটো করেছিলেন সেই জন্য কোনোই গাম কান ফুটো করেছিলেন কানে যে রাজা যারা আছেন এখানে তো কন্যারাই পরে কিন্তু আগেকার দিনে সমস্ত পুরুষরাও পরতেন এখানে রাজারাও এখানে বিভিন্ন রকম কর্ণালঙ্কা সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে কোনোই এইভাবে প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা নামকরণ হয়েছে বড় অদ্ভুত ব্যাপার যারা যাদের হৃদয়টা ভগবানের জন্য টানে সর্বদাই তাদেরকে এই সব কথা শুনতে হয় তারা শ্রবণ করেন বজ্রনাভ সাণ্ডিল্য মুনির আদেশে সমস্ত এইসব অপ্রকট যে লীলার স্থলীগুলো সমস্ত প্রকাশ করেছিলেন এবং তারপরে সান্ডিল্য ঋষি বলে দিয়েছিলেন এবং ব্রজভূমির মানে কি ব্রজভূমি কাকে বলে ইত্যাদি সব ব্যাখ্যা করেছিলাম কালকে এই সব ব্যাখ্যা আজকে হবে না বলা হয়েছিল যে উদ্ধবজি মহারাজ এক স্বরূপেতে তিনি বৃন্দাবনেতে উদ্ধবকুণ্ডেতে বিরাজমান রয়েছেন কুসুম সরোবরের সন্নিকটে আরেক স্বরূপেতে তিনি নিত্যকাল বিরাজমান আছেন বদ্রীনারায়ণে যেটা হিমালয়ে যেতে হয় কেদার বদ্রী আপনারা বলে থাকেন সেই বদ্রীনারায়ণে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান করেন তখন তাকে বলে যান তুমি চলে যাও বদ্রিকাশ্রমে সেই বদ্রিকাশ্রমে তিনি গেছিলেন আর যেহেতু উদ্ধব মহারাজকে কৃষ্ণ ভগবান আচার্য করে গেছেন সেই জন্য আচার্য যদি জঙ্গলে বসে থাকে কাজ হবে না সাধুগুরু বৈষ্ণব আচার্য যারা তাদেরকে বদ্ধজীবের কৃপা করবার জন্য তাদেরকে আসতে হয় যেমন একটা বিরাট বড় নাম করা বৈদ্য একটা বিশাল নাম করা কোনো ডাক্তার সেই যদি জঙ্গলে গিয়ে বসে থাকে তার কোনো ইউটিলিটি নেই একটা বড় ডাক্তারকে বিশাল জনসমাজে বসতে হয় জনসমাজে বসলে পরে তবে জনগণ তার থেকে কৃপা নিতে পারে উপকার পেতে পারে তার যে গুণাবলী সেই গুণাবলীর দ্বারা তিনি যে সেবাটা হতে পারে সেটা জঙ্গলে থাকলে হবে না সেই জন্য উদ্ধবজি এক স্বরূপেতে তিনি বদ্রীনারায়ণেতে বিরাজমান থাকলেও আর এক স্বরূপেতে তিনি ব্রজভূমিতে বিরাজমান রয়েছেন উদ্ধবকুণ্ড বলা হয় সেটাকে এই উদ্ধবকুণ্ডের মহিমা অপার সেইখানেতে উদ্ধবজি মহারাজ কীরকমভাবে লুকিয়ে রয়েছেন ভজন করছেন বদ্রীনারায়ণ ভজন করছেন আর এখানে আস্বাদন করছেন এখানে নাম করছেন ভগবানের আস্বাদন করছেন আর সান্ডিল্য ঋষি বলেছিলেন যে এখানে উদ্ধবজি মহারাজকে তুমি চোখে দেখতে পাবে না সেই কুসুম সরোবরের দিকে তুমি যদি চলে যাও উদ্ধব কুণ্ডের মাঝখানে যে জায়গা সেখানে উদ্ধবজি মহারাজ গুল্মলতা রূপে সেখানে সন্নিবিষ্ট রয়েছেন ওনাকে চোখে দেখতে পাবে না গুল্মলতা ছোট ছোট ঔষধি রূপে ওর ভেতরে রয়েছেন তোমরা সকলে মিলে সেখানে গিয়ে সংকীর্তন শুরু করো সংকীর্তন করলে পরে <clears throat> সেই সংকীর্তনের দ্বারা উদ্ধবজী মহারাজ কৃপা করবার জন্য সেখান থেকে বেরিয়ে আসবেন সেই উপদেশকে কেন্দ্র করে এই বজ্ররাম মহারাজ এবং পরীক্ষিত মহারাজ দুজনে এবং কৃষ্ণের যে সমস্ত পত্নীগণ ছিলেন যখন কৃষ্ণ অন্তর্ধান করেন প্রবাস প্রবাস ক্ষেত্রে যান আপনারা শোনেননি বোধ বা যারা শুনেছেন তারা জানেন প্রবাস ক্ষেত্রে যখন অন্তিম সময়ে গেছিলেন কৃষ্ণ সমস্ত দ্বারকাবাসীকে বললেন আজ থেকে সাত দিনের মধ্যে সমস্ত দ্বারকা সমুদ্রের তলায় চলে যাবে তোমরা সবাই এই জায়গা থেকে চলে যাও প্রত্যেককে সবাই প্রবাস ক্ষেত্রে যাও প্রবাস ক্ষেত্রে যাওয়ার পর সেইখানেতে প্রত্যেক দ্বারকাবাসে অন্তর্ধান করলেন বিভিন্ন লীলা আছে এটা পরে ভাগবতের শেষ সময়তে এগুলো জানতে পারবেন দশম স্কন্ধের পরে এগারো স্কন্ধেও কিছু আলোচনা আছে সেখানে বলছেন দ্বারকাবাসী যারা ছিলেন কৃষ্ণের যদুবংশীয় সমস্ত অন্তর্ধান করলেন তার মধ্যে বজ্রনাভকালী সেই জায়গায় ছিলেন না মাতুলালয় ছিলেন ওই জন্য বজ্রনাভ তার ওদের মধ্যে যারা সবাই অন্তর্ধান করেছেন বজ্রনাভ বেঁচে গেছিলেন প্রকট ছিলেন এই শেষ বংশধা এই বজ্রনাভ ছিলেন এই বজ্রনাভ ছিলেন তিনি কেন ওই জায়গায় ছিলেন না সেই মাতুলালয় ছিলেন সেই জন্য তিনি এখনও প্রকট রয়েছেন বাদবাকি সবাই চলে গেছেন আর কৃষ্ণ অন্তর্ধানের পূর্বে অর্জুন সখাকে উপদেশ করে গেছিলেন তুমি এই আমার এই পত্নীগণকে অর্থাৎ দ্বারিকার যে পত্নীগণ ছিলেন কৃষ্ণের রমণীগণ তাদেরকে তুমি নিয়ে ব্রজভূমিতে গিয়ে সংরক্ষণ করো কৃষ্ণের ষোলো ষোলো হাজার একশো আট রমণীর কথা বলা আছে তার মধ্যে যারা দ্বারকার পাঠ যার দ্বারকার যারা মহিষী ছিলেন তাদের মধ্যে রুক্মিণী আদি সত্যভামা এরা অন্তর্ধান করলেন কৃষ্ণ চলে যাওয়ার পর বাদবাকি যারা ছিলেন তাদেরকে ব্রজভূমিতে নিয়ে গিয়ে সংরক্ষণের জন্য উপদেশ করেছিলেন স্বয়ং ভগবান বলেছিলেন এদেরকে নিয়ে চলে যাবে তোমার দায়িত্ব রইল অর্জুন তাদেরকে নিয়ে ব্রজভূমিতে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এর মধ্যে অত্যন্ত সুন্দর লীলা আছে এগুলো আপনারা শুনবেন সেখানে মাঝপথে মাঝপথে কোল ভিল সাঁওতাল এরা অর্জুনকে আক্রমণ করে হারিয়ে দিয়েছিল আপনারা অবাক হয়ে যাবেন এর মধ্যেও রহস্য আছে অর্জুন কাঁদতে কাঁদতে এসছিলেন এখানে যাই হোক যেভাবেই হোক সেই রমণীগণকে ব্রজভূমিতে পাঠানো হয়েছিল যে সমস্ত কোল ভিল সাঁওতাল যারা যুদ্ধ করার জন্য জঙ্গল থেকে এসে অর্জুনের সঙ্গে লড়াই করছিল তাদের কি সম্ভব অর্জুনকে পরাজিত করা যাকে বিশ্বের মধ্যে অদ্বিতীয় বীর বলে বলা হয় অর্জুনকে তাকে পরাজিত করল কি করে এর রহস্য আপনারা পরে শুনবেন সেখানে দেখবেন ওই কোলভিল সাঁওতাল ও কৃষ্ণ ওই রকম স্বরূপ নিয়ে ওটা করেছিল লীলা অর্জুনকে অর্জুন যে আমি বীর এই অহংকারটাকে ভেঙে দেওয়ার জন্য আমি তোমার শক্তি আপনাদের সকলের যা যা ক্ষমতা আছে সেগুলো সব ভগবানের থেকে এসছে এই সব কথা যদি আপনারা পরিবেশ ঠিক করতে পারেন তাহলে আমার স্ফূর্তিপ্রাপ্ত হবে অনন্ত কথা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু নয় অনন্ত জন্ম এইসব কথা আমি কীর্তন করতে গুরুদেবের আদেশে সমর্থ হব যদি আপনারা আমাকে পরিবেশটা খালি দেন আর কিচ্ছু না হরিকথার পরিবেশ হলো সবচেয়ে বড় কথা সেখানে আলোচনা প্রসঙ্গে এইসব রহস্য শুনবেন অর্জুনের অভিমান হয়েছিল যে আমার মতো বীর আর নাই সেই অভিমানটাকে ভঙ্গ করার জন্য ব্রাহ্মণের যে শিশুগুলো আবির্ভাব হয়েছিল আমি আলোচনা করেছিলাম তারাও চলে গিয়েছিল অনেক কথা এসব শুনবেন অর্জুন বলেছিলেন আমি রক্ষা করব সেই ব্রাহ্মণ ব্রাহ্মণের সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে সেই সন্তান থাকে না সঙ্গে সঙ্গে মরে যায় সেই ব্রাহ্মণ রাজদরবারে দ্বারিকায় এসে গালাগাল দেয় গালাগাল দিয়ে বলে এটা নাকি কৃষ্ণের কৃষ্ণের দ্বারা শাসিত হচ্ছে এখানে ব্যবিচার হচ্ছে মনে হয় তা যদি না হতো আমার এই ছেলেগুলো জন্মাবার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে কেন এটার অনেক রহস্য আছে তখন অর্জুন ওখানে শপথ করেছিলেন যে আমি রক্ষা করব তোমার পুত্রকে এবার তোমার তোমার সন্তান যখন জন্ম হবে সন্তান ভূমিষ্ঠ আর সঙ্গে সঙ্গে সন্তান মরে যায় ব্রাহ্মণের কপালে এরকম অবস্থা ব্রাহ্মণ অভিশাপ দেয় এরা কোথাকার কি হলো সন্তান কেন জন্ম জন্মাবার সঙ্গে সঙ্গে মরবে এটা তো কৃষ্ণের রাজত্ব যেন আমরা কথায় বলি রাম রাজত্ব রাম রাজত্বে কখনো অনাচার ছিল না ব্যবিচার ছিল না দুর্ভিক্ষ ছিল না কারোর আদিবেদি ছিল না এটাকে বলে কথায় বলে রাম রাজত্ব সেরকম কৃষ্ণের রাজত্বে তো সেরকম ছিল কোনো আদিবেদে কিছু ছিল না কোনো কাউরি অকাল মৃত্যু হতো না বাচ্চা জন্মে মরে যাচ্ছে এটা একটা তখনকার দিনে একটা বিরাট রেকর্ড এটা সম্ভব নয় কোনো সন্তান জন্মে মরে যাবে এটা অ্যাবজার্ড হতেই পারে না সেই জন্য ব্রাহ্মণ এসে অভিশাপ দিচ্ছেন অর্জুন সেখানে প্রতিজ্ঞা করেছিলেন আমি রক্ষা করব। তখন ওই ব্রাহ্মণ হেসে বলেছিলেন যেখানে প্রদ্যুন্ন রয়েছে প্রদ্যুন্ন কৃষ্ণের ছেলে অনিরুদ্ধ ইত্যাদি সব রয়েছে যেখানে এত বড় বড় সমস্ত রয়েছে সেখানে তুমি রক্ষা করবে তখন ও এরকম বা বাহু আস্পালন করে বলেছিল আমি পদ্যুন্ন নয় আমি অনুরুদ্ধ না আমার নাম হলো অর্জুন আমার গান্ডীব হলো আমার আমার অস্ত্র এরকম অভিমান করে কথা বলেছিল ভগবান মুচকি হেসেছিলেন কার শক্তিতে আমরা এত অভিমান করি তখন সেই অভিমানকে ভঙ্গের জন্য অন্য ব্যবস্থা সেসব ভাগবতে শুনবেন প্রসঙ্গ আসবে এখানে আমার কথা বলার তাৎপর্য হল এই যে কোল ভিল রূপে এসে অর্জুনকে পরাজিত করলেন সে পরাজিত করার পেছনে রহস্য হল ভগবান শ্রীকৃষ্ণই ওই কোলভিল রূপ ধারণ করে এসেছিলেন অর্জুনকে পরাজিত করেছিলেন আর ওই যে মহিষীগণ ছিলেন তাদেরকে বজভূমিতে স্থানান্তরিত করেছিলেন তারা এখনো প্রকট রয়েছেন কিন্তু তারা কৃষ্ণের বিরহেতে অত্যন্ত যন্ত্রণায় ছটফট করছেন এ কথা আমি কালকে আলোচনা করেছি কালিন্দির সঙ্গে তাদের আলোচনা হচ্ছে যমুনার সঙ্গে সে যমুনা দেবীকে বলছেন যে কালিন্দি তোমার এত আনন্দ গিয়ে এলো কৃষ্ণ আমাদের ছেড়ে অন্তর্ধান করেছেন আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তোমার মধ্যে তো কোনো কষ্ট নেই কি করে তুমি এত আনন্দে রয়েছো এর কারণটা ব্যাখ্যা করেছিলেন এখানে বলেছিলেন যে কৃষ্ণের আত্মারাম কৃষ্ণ আত্মারামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মাস্তি রাধিকা আত্মারাম কৃষ্ণের রাধিকাই হল বাস্তবিক হচ্ছে আত্মা সেই আত্মার অর্থাৎ সেই রাধিকা রানীর সেবা প্রভাবে সেই রাধিকা রানীর সেবা প্রভাবে আমার বিরহ যন্ত্রণা কোনো স্পর্শ করতে পারে না রাধিকা রানীর চরণ সেবা করি বলে আমাকে কোনোরকমভাবে কোনো বিরহ যন্ত্রণা স্পর্শ করে না এই কথাটা তাকে জানিয়েছিলেন তাদেরকে কাদেরকে ওই দ্বারিকার মহিষীগণ যারা বর্তমানে মথুরায় রয়েছেন তাদের তারা শুনে যমুনা দেবীকে অর্থাৎ প্রশংসা করলেন কালিন্দী দেবীকে